সকাল বেলায় পাখির মেলায় গুনগুনিয়ে কার গুণগান গায় ওই ভোরের শিশির ঘাসে পরে টলমলিয়ে সে কাকে বোঝায় ওই সকাল বেলায় পাখির মেলায় গুনগুনিয়ে কার গুন গান গায় ওই ভোরের শিশির ঘাসে পড়ে টলমলিয়ে সে কাকে বোঝায় ওই সকাল বেলায় পাখির মেলায় গুনগুনিয়ে কার গুন গান গায় ওই ভোরের শিশির ঘাসে পরে টলমলিয়ে সে কাকে বোঝায় সে যে আর কেহ নয় প্রভু দয়াময় সে যে আর কেহ নয় প্রভু দয়াময় সে যে আর কেহ নয় প্রভু দয়াময় বেঁচে আছি মোরা তার দয়ায় সকাল বেলায় পাখির মেলায় গুনগুনিয়ে কার গুন গান গায় ওই ভোরের শিশির ঘাসে পরে টলমলিয়ে সে কাকে বুঝায় ওই সকাল বেলায় পাখির মেলায় গুনগুনিয়ে কার গুন গান গায় ওই ভোরের শিশির ঘাসে পড়ে তলমলিয়ে সে কাকে বোঝা মাঠে মাঠে সোনালি ফসল গাছে গাছে দেখো কার দান ফল ওই সোনালি নিখিল লাধার করে ঝলঝলিয়ে কে বৃষ্টি ঝরায় ওই মাঠে মাঠে সোনালি ফসল গাছে গাছে দেখো কার দান ফল ওই সোনালি নিখিল লাধার করে ছলছলিয়ে কে বৃষ্টি ছড়া সে যে আর কেহ নয় প্রভু দয়াময় সে যে আর কেহ নয় প্রভু দয়াময় সে যে আর কেহ নয় প্রভু দয়াময় বেঁচে আছি মোরা তার দয়ায় সকাল বেলায় পাখির মেলায় গুনগুনিয়ে কার গান গায় ওই ভোরের শিশির ঘাসে পড়ে টলমলিয়ে সে কাকে বুঝা ওই সকাল বেলায় পাখির মেলায় গুনগুনিয়ে কার গুণগান গা ওই ভোরের শিশির ঘাসে পড়ে টলমলিয়ে সে কাকে বুঝা রাতের বেলায় তারার মেলায় চাঁদ মামা জোছনা বিলায় ওই সাগর মাঝে ঢেউয়ের মেলায় ঢেউয়ে ঢেউয়ে কার গান গায় ওই রাতের বেলায় তারার মেলা চাঁদ মামা জোছুনা বিলায় ওই সাগর মাঝে ঢেউয়ের মেলা ঢেউয়ে ঢেউয়ে কার গুণ গান গায় সে যে আর কেহ নয় প্রভু দয়াময় সে যে আর কেহ নয় প্রভু দয়াময় সে যে আর কেহ নয় প্রভু দয়াময় বেঁচে আছি মোরা তার দয়ায় সকাল বেলায় পাখির মেলায় গুনগুনিয়ে কার গুণ গান গায় ওই ভোরের শিশির ঘাসে পড়ে টলমলিয়ে সে কাকে বুঝায় ওই সকাল বেলায় পাখির মেলায় গুনগুনিয়ে কার গুণগান গায় ওই ভোরের শিশির ঘাসে পড়ে টলমলিয়ে সে কাকে বোঝা সে যে আর কেহ নয় প্রভু দয়াময় সে যে আর কেহ নয় প্রভু দয়াময় সে যে আর কেহ নয় প্রভু দয়াময় বেঁচে আছি মোরা তার দয়ায় সকাল বেলায় পাখির মেলায় গুনগুনিয়ে কার গান গায় ওই ভোরের শিশির ঘাসে পড়ে টলমলিয়ে সে কাকে বুঝাত ওই সকাল বেলায় পাখির মেলা গুনগুনিয়ে কার গুণগান গায় ওই ভোরের শিশির ঘাসে পড়ে নবরণ সুস্থ ধারার সংস্কৃতির প্রত্যয়